নুরানি মাহফিলে মেহরবানি করি শরিক হওয়ার প্রফিকা ইয়াদ করলেন সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে মাওলার معلار دربارے امت کالی مت شکر جانائی الحمد সাথে ساتے اللہ تعدر حدیب رسد اکرم شفی آزم سر حبیب کبریا اشرف المبیا سل مسلین شفی اول مزنبین لحمد اللہ امام النبی محمد مستفا صلی اللہ والی وسلم دربار লাখ কোটি দরুদ সালামের হাদিয়া আমরা পেশ করি আমাকে বিষয় দেওয়া হয়েছে বেহাজাপনা উলঙ্গপনা এ সম্বন্ধে কিছু দিনই আলোচনা করার জন্য সবসময় তো দৌড়াদৌড়ি থাকি আল্লাহ কতটুক বলার ট্রফিক দান করেন আল্লাহ পাকি ভালো জানেন আসলে সব গুণা হল বেহায়াপনা সব গুণা হল বেসরমি বিশেষ করে বেহাইয়াপনা বেহায়া কাম বলতে গেলে আমরা জানাবে বিচার বুঝি হাদিস শরীফে আছে যার সরব নাই তার ইমান নাই যার সরম নাই তার ইমান নাই আল্লাহ পাকের নবী আসাদ করেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আল হায়া ও করানা ও জামিয়া ইজা রুফি আহাদু রুফি সরম আর ইমান ভাই ভাই যার সরম উঠে গেল তার ইমান উঠে গেল এবং হাদিস শরীর মধ্যে আছে আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি বলছেন যার সরম উঠি যা সে সব কাম করতে পারে সে সিরিক করতে পারে কুপুরি করতে পারে কি করতে পারে সে জুলম করতে পারে অন্যায় করতে পারে সেইভাবে জানাবি বিচার সব কাম করতে পারে যার সরম উঠি যা আল্লাহ পাকে নবী আরশাদ করেন ইজাফা তাকাল হায়া ফাস না ফাফাল মাসিতা ফাস না মাসিতা বাজর আসিফাল বাজর ইসলাম যখন তোমার সরম উঠি যা তখন তুমি মনে যা সা তা করতে পারো কাফের কুপুরি করে সরম নাই মোর্শেকে শিরিক করে কোনো সরম নাই মোনাফেকে মোনাফেকি করে কোনো সরম নাই গুণাগারে গুণা করে আল্লাহ পাক্য মাইতেছে না নবীকে মাইতেছে না বান্দাবান্দিকে মাইতেছে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম উনি উম্মদকে নসিহত করছেন নসিহত করতে যাইয়া বলছেন আল হায়া ও সৌবাতু মিনাল ইমান সরম হলো ইমানের একটা বিশেষ অঙ্গ তো যার সরম নাই তার ইমান নাই ইমানের অঙ্গ নাই অঙ্গবিহীন ইমান সাহাবাই কালাম রিদওয়ানুল্লাহ তালা আলী মাজমাইন বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আমরা শর্মাবো আল্লাহ পাককে কিভাবে শর্মাবো আল্লাহ পাককে শর্মান এটা কিভাবে তখন নবুল ইসলাম বলছেন আল্লাহ পাকের সম্মান মানে হলো আল্লাহ পাক যত কাম নিষেধ করেছেন গুনার থেকে বাঁচিয়ে থাকা আর যত কাম আদেশ করছেন এগুলো আবাদত করা এটা হলো আল্লাহ পাকের সম্মান নবুল ইসলাম বলছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইস্তাহায়ু মিন আল্লাহি হাক্কাল হায়া আন তাহফাজা বাসা ওয়া মা ওয়া ওয়া আন তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া ওয়ান সরমান মানি বিলা মানে হলো চোখের গুণা না করা কানের গুণা না করা হাতের গুণা না করা পায়ের গুণা না করা এবং মতের কথা স্মরণ রাখা আমি থাকবো না আমার সৌন্দর্য থাকবে না আমার যৌবন থাকবে না এগুলি মাটির সাথে মিশে যাবে মতের কথাকে মনে করা এবং আমি যে এই দুনিয়ায় থাকতে পারবো না অস্থায়ী দুনিয়া মাটির সাথে মিশে যাব এগুলাকে স্মরণ করা এটা হলো আল্লাহ পাককে সম্মান যত গুণা খাতা আছে সব গুণা হলো বেহাই বেসরমী বেসরম যারা তারা এইভাবে গুণা করতে পারে পাপ করতে পারে আল্লাহ পাকও বলছেন কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহ ওয়াইনাল নিশ্চয় নেককার যারা তারা নেয়ামতের মধ্যে থাকবে তারা জান্নাতুল নাইমে থাকবে আর গুনাগার যারা পাপি যারা তারা এইভাবে জাহিমে থাকবে জাহান নামে থাকবে দুযোগে থাকবে বেহাইয়া মানুষ গুণা করতে পারে যা সরম আছে সে গুণা করতে পারে না জাল্লাফাক আমাকে এত নেমত দিচ্ছেন মাথা হইতে পা পর্যন্ত আমি এভাবে আল্লাহ ফাঁকার সাথে নাফরমানি কেমনে করি গুণা কেমনে করি আমি আল্লাহ পাকের কুটি কুটি নেয়ামত ভোগ করতেছি আল্লাহ পাক আমাকে দেখতেছে আল্লাহ পাক আমার কথা শুনতেছে আল্লাহ পাক আমার সাথে আছেন আমি আল্লাহ পাকের আন্ডারে আসি আমি আল্লাহ পাকের সাথে বেয়াদবি কেমনে করতে পারি নবীর এত অবদান আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের ইসলামের উসিলা পৃথিবী সৃষ্টি আমি নবীর সুন্নত না মানিয়া বেদাত করি আল্লাহ পাকের নবীকে কষ্ট দিতে পারি কিভাবে সে নবীর সাথে বেয়াদিবি করে বেদাত করে আল্লাহ পাকের সাথে সেই বেয়াদিবি করে শিরিক করে গুণা করে পাপ করে এবং যে ব্যক্তি বেহায়া হয় সে ব্যক্তি মানুষকে শর্মানা মানুষ দেখতেছে আমি যে পাপ করতেছি না জানি আমার কথা কি আলোচনা করে না জানি আমার কথা কি সমালোচনা করে সে মানুষকে শর্মানা যে ব্যক্তি বেসরম হয় সে সব কিছু করতে পারে আল্লাহ কো শর্মানা নবী কো শর্মানা মানুষ কো শর্মানা আমার সাথে যে ফেরেস্তা আছে আমরা সহজে বলে থাকি ক্যারামান দেবিন এগুলো কোনো ফেরেস্তার নাম না ক্যারাম মানি হলো সম্মানী দেবিন মানি হলো লিখুক ফেরেস্তাগুলা লেখে আমাদের সমস্ত আমলগুলা লেখে আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত নিশ্চয় তোমাদের উপর আমি আল্লাহ রক্ষক ফেরেশতা রেখে দিছি এরা হলো সম্মানী এরা লেখে যে ব্যক্তি বেসরম সে ফেরেশতাকে শর্মানা ফেরেশতা আমাদের গুনাগুলা লিখতেছে আমাদের আবাদত দেখতেছে জানতেছে সে ফেরেস্তা কসর মানা তো যে ব্যক্তি বেসরম হয় সে সব কাম করতে পারে সে নাটক করতে পারে বিসিআর দেখতে পারে সিনেমা দেখতে পারে সেইভাবে গান বাদ্য করতে পারে সেইভাবে উলঙ্গ হইতে পারে সবার সামনে সমস্ত গুণেই বেহায় বিশেষ করি আজকে আমাদের দেশে সমাজে পাড়াতে স্কুলে কলেজে গার্মেন্টস অফিস আদালতে হাটে বাজারে আজকে আমরা হয়তো সুখের জানা করি হয়তো আমরা হাতের জানা করি হয়তো আমরা পায়ের জানা করি হয়তো আমরা কলবের জানা করি আমরা বেহাইয়া কামে আছি আল্লাহবাকে নবী অর্ষাদ করেন চোখে জানা করে বারবার বলতে সরম লাগে কানও বেহাইয়া কাম করে কলবও বেহাইয়া কাম করে সেভাবে ধরে পায়ে জানা করে সে বেহা কামের দিকে হাঁটে চোখে জানা করে সেইভাবে বেহা কামের দিকে দেখে আর কলবে এটা সেই আশা করে কলবে এটা আশা করে আর নির্দিষ্ট অঙ্গ এটাকে বাস্তব করে আল্লাহাক আমাদেরকে সমস্ত বেহাইয়া কাম থেকে জেনার কাম থেকে হেফাজত করেন আমিন বলেন বারবার আমরা দেখি চোখের মধ্যে এইভাবে সিসার গলা গালি দেওয়া হবে একটা মশা মাছি পড়লে আমরা সহ্য করতে পারি না চোখের মধ্যে এভাবে কিছু দুলবালু পড়লে সহ্য করতে পারি না সিসার গলায় গালি দিলে আমরা কিভাবে সহ্য করব। এই ভয় আমাদের কাছে নাই আছে যে দেওয়া হবে আল্লাহ পরকালে হাত বানবে পরকালে আল্লাহ তালা ফা বানবে ফেরেস্তা দিয়া বলবে যে বান্ধ এদেরকে বান্ধ বান্ধি এদেরকে দুর্যোগের মধ্যে ভালো আর কলবের মধ্যে বেহাইয়া কাম ছিল এদের কলবের দুর্যোগের মধ্যে জালো আল্লাহ বলবেন কোরআন শরীফের আয়াত সুম্মাল জাহিমা সুম্মা এদের হাত বান্ধ ফা বান্ধ এদেরকে জাহান্নামের মধ্যে ফেল এবং আদেশের মধ্যে আছে দুর্যোগের মধ্যে ফেলাই দেওয়ার পরে সর্বপ্রথম দুর্যোগের আগুনে কলম জ্বালাবে সর্বপ্রথম দুর্যোগের আগুনে কি জ্বালাবে বলেন তো ভাই কলম কারণ বেহাইয়া কাম হইতে যা কিছু আছে শিরিক কুপুরি বেদাত এগুলোর মূল কেন্দ্র হল কলব এই জন্য দুযোগের মধ্যে কাফের মোশেক বেদিন ইহুদি নাসারা মোনাফেক এবং আমাদের মধ্যে যারা আমরা গুণাগার ফাঁপি তব করি নাই আল্লাহ পাক আমাকে মাফও করেন নাই এ সমস্ত ব্যক্তিকে দুযোগে ফেলাইলে সর্বপ্রথম জ্বালাবে কাকে বলেন তো ভাই কলবেনি আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহ আগুন আল্লাহ এই আগুন সর্বপ্রথম আপনার কলবে কলবকে জ্বালাবে এতে তফসির মধ্যে লেখছে দুযোগের আগুন দুনিয়ার আগুন চারি প্রকার পার্থক্য দুনিয়ার আগুন আগুনে কোনো ব্যক্তি পড়ে গেলে তার চামড়া জলে গোস্ত জলে হাড্ডি জলে তার কলম চলে না আর দুচোখের মধ্যে দুনিয়াতে দুনিয়ার আগুন আর জাহান নামের আগুনে সর্বপ্রথম কলবকে জ্বালা তার কলব হলো এটা কেন্দ্র এই জন্য কলবকে আগে জ্বালাবে এবার দুনিয়ার আগুনে কোনো ব্যক্তি পড়ে গেলে দুনিয়ার আগুন আর দুযোগের আগুনের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার আগুন দুযোগের সাইতে সত্তর গুণ কম আর দুযোগের আগুন সত্তর গুণ বেশি এবং তিন নম্বর হলো দুনিয়ার আগুন হলো লাল আর দুজকের আগুন হলো কালো দুজকের আগুনকে তিন হাজার বছর জ্বালানো হয়েছে এক হাজার বছর পরে এটা সাদা হয়ে গেছে আর এক হাজার বছর পরে এটা লাল হয়ে গেছে আর এক হাজার বছর পরে এটা কালো তো জাহান্নামের আগুন বর্তমানে কালো আল্লাহ পাকে নবী এরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار الف سنه حتى بيضت ثم وقد الف سنه حتى احمرت ثم وقد الف سنه حتى سودت فهي سوداء مسلمه দুজকের আগুনকে তিন হাজার বছর জ্বালাইছে এক হাজার বছর পরে লাল আর এক হাজার বছর পরে সাদা আর এক হাজার বছর পরে কালো বর্তমানে জাহান নামের আগুন কালো বর্তমানে দুযোগর আগুন কালো চার নম্বর পার্থক্য হলো দুনিয়ার আগুন জ্বালাছে লাকড়ি দিয়া ঘাস দিয়া আর দুযোগর আগুন জ্বালাবি যে গন্ধকের পাথর দিয়া কাফের দিয়া আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়ার আয়াত ওয়াকুদুহান্না সোয়াল নামের আগুন জ্বালাবে পাথর দিয়া গন্ধকের পাথর যেগুলির মধ্যে আগুন বেশি তেজ হয় আগুনকে তাড়াতাড়ি ধরে আর হলো কাফের মোর্শেক বেদিন এদেরকে দিয়া জাহান নামার আগুন জ্বালাবে জাহান নামার আগুন জ্বালাবে তো বেহাইয়া কাম বেহাইয়া কাম বলতে শরীয়তের ভাষা হলো জানাবে বিচার আর সমস্ত গুণাকে এমনি বেহায়াত বলা হয় যার সরম নাই সে সেই গুণ করতে পারে সব গুণা করতে পারে সব গুণা করতে পারে আল্লাহ পাক আমাকে দেখে এই সরম তার কাছে নাই আল্লাহ পাক এইভাবে শুনতেছে এই সরম আমাদের কাছে নাই আল্লাহ পাক আমাদের সাথে আছে এই সরম নাই গুণা করতেছে পাপ করতেছে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত আমার বন্দা যেখানে তোমরা দুইজন আমি আল্লাহ পাক সহ তিনজন যেখানে তোমরা তিনজন আমি আল্লাহ পাক সহ সাতজন যেখানে তোমরা সাতজন আমি আল্লাহ পাক সহ পাঁচজন তোমরা যেখানে থাকো আমি আল্লাহ পাক সেখানে থাকি তুমি আমাকে রাখি বেহাইয়া কাম কেমনে করো আমাকে সাথে রাখি বেহাইয়া কাম কেমনে করো কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر তুমি যেখানে দুজন আমি সহ তিনজন তুমি যেখানে তিনজন আমি সহ সাতজন তুমি যেখানে সাতজন আমি সহ পাঁচজন আমি আল্লাহকে তোমার সঙ্গে রাখি তুমি গুণা কেমনে করতে পারো তুই বেহাইয়া কাম কেমনে করতে পারো পাপ কেমনে করতে পারো আল্লাহাক আবার বলছেন কোরআন শরীফের আয়াত যেগুলি প্রকাশ্য করো সেগুলো তো জানি যেগুলি তোমার অন্তরে আছে এখনো করো নাই পরে পরিভাষিতও জানি আল্লাহ আরো বলেন কোরআন শরীফের আয়াত যে আমার বান্দা আমি এমন জানা জানি কোন গাছের পাতা বাড়িতে দুইটা তিনটা বাজে পড়লো পাতাটা মাটির সাথে পড়তে একটা আওয়াজ হয় খস করি একটা আওয়াজ হয় ওই কুদরতি কানে আমার কানে ওই আওয়াজটা পর্যন্ত পৌঁছে গাছের পাতা যে মাটিতে পড়ে একটা পস্করি আওয়াজ হয় আওয়াজটা পর্যন্ত আমার কানে পৌঁছে তুমি কোন বেহাইয়া কেমন বেহাইয়া বেসরম তুমি যে গুণা করো পাপ করো আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত এমন কোন গাছের পাতা নাই যে গাছের পাতা মাটিতে পড়লো আর আমি আল্লাহ পাক জানি না গাছের পাতা মাটিতে পড়লো পস করি একটা আওয়াজ হয় সুপারি গাছের পাতা কাঁঠাল গাছের পাতা আম গাছের পাতা ওই আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ পাকের কুদরতি কানে পৌঁছে তুমি তুমি কেমন বেহাইয়া আল্লাহ পাক বলছে কেমন বেসরম আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত আমি আল্লাহ পাক যেখানে তোমরা তোমরা যেখানে আমি আল্লাহ পাক সেখানে তুমি কিভাবে বেহাইয়া কাম করতে পারো গুণা করতে পারো যেখানে তুমি সেখানে আমি যেখানে তুমি সেখানে আমি এভাবে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে যে আমার বন্দাকে এই কথা মনে কর আমি অন্ধ গেছি সে যে নামাজ পড়ে না সে যে গুণা করে পাপ করে সে যেভাবে বেহাইয়া কাম করে সে যে আমার কথা মানে না সে যে আবাদত করে না সে কথা মনে করে কি আমি আল্লাহ পাক অন্ধ গেছি আমি তো অন্ধ হই নাই আমি আল্লাহ পাক আগেও দেখতেছি এখনো দেখতেছি চিরকাল দেখব। আমরা তো বুড়ো হলে দেখি না জামিলা হলে দেখি না আমরা হয়তো দূরে হলে দেখি না অতি কাছে দেখি না আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত আলাম আলাম আমার বন্দা কি জানে না আমি কি তাকে যে দেখি সে কেমনে বেহাইয়া কাম করতে পারে গুণা করতে পারে আমি তো তাকে কাছ দেখি দূরও দেখি আমি আল্লাহ সব সময় দেখি আমি তো স্বার্থপক জমিনের নিচেও দেখি আসমানের উপরে দেখি আমি তো আল্লাহ পাক মাটির নিচেও দেখি অন্ধকারও দেখি আমার বন্ধা আমাকে আমি যে তাকে দেখি সে কি কথা বুঝে না এ কথা কি মনে করে না সে কেমনে গুণা করতে পারে পাপ করতে পারে বেহাইয়া কাম করতে পারে আল্লাহ পাক বুঝছেন আল্লাহ পাক আবার বলেন আমার বন্ধা কি মনে করে আমি আল্লাহ পাক অন্ধ আমি আল্লাহ পাক অন্ধ সে কি কথা মনে করে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে নাকি আমি আল্লাহ পাক অন্ধ আমি তাকে দেখি না সে গুণা কেমনে করতে পারে পাপ কেমনে করতে পারে আল্লাহ পাক আবার বলেন আমি আল্লাহ পাক যে তাকে ধরতে পারবো আজাদ দিতে পারবো আমি তাকে জাহান্ন দিতে পারবো মুসিবতে পালাইতে পারবো সে কি কথা মনে করে না নাকি আমি আল্লাহ পাক দুর্বল হয়ে গেছি এক সময় জোয়ান ছিলাম আমি আল্লাহ পাক এখন বুড়ো হয়ে গেছি আমার বন্দাকে আমাকে দুর্বল মনে করে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত আয়াসাবুল ইনসানু মানুষ কি মনে করে আমি আল্লাহ পাক তাকে দেখি না আমি আল্লাহ পাক অন্ধ আমি আল্লাহ পাক দুর্বল হয়ে গেছি আমার শক্তি নেই আমি দুর্বল এ কথা কি সেই মনে করে না হয় সে আমার আমার গুণা কেমনে করে আমার সাথে বেয়াদুবি কেমনে করে আমার সাথে বেয়াদুবি সে কেমনে করে আল্লাহ আরো বলেন আমার বান্দাকে কথা মনে করে সে মরি গেলে পচি গেলে গলি গেলে আমি তাকে পুনরায় বানাইতে পারবো না আমি আল্লাহ আমি আল্লাহ তাকে তাকে হারাই ফেলাইছি সে মাটির সাথে মিশে গেছে আমি তাকে বানাইতে পারবো না হিসেব নিতে পারবো না সে কি কথা মনে করে আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত আয়া সাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিন আলা আন্নুসাবিয়া বানানা আমার বান্দা কি মনে করে সে মরি গেলে পচে গেলে গলি গেলে তাকে বানাইতে পারবো না আমি আল্লাহ তাকে পুনরায় বানাইতে পারবো এমন করি বানাবো দুনিয়াতে হয়তো তার আঙ্গুলের মাথাটা মোটা ছিল হয়তো চিকন ছিল হয়তো সেপটা ছিল সে পরকালে দেখবে ময়দানা হাসরে আঙ্গুলের মাথাটা হুবহু দুনিয়ার মতো ঠিক আছে আঙ্গুলের মাথা কোনো বেশ কম নয় মোটা হলে মোটা চিকন হলে চিকন সেপটা হলে সেপটা আঙ্গুলের মাথাটা ঠিক সেইভাবে হবে আমি আল্লাহ পাকাবে তাকে আবার পুনরায় বানাবো সে কেন বেহাইয়া কাম করে সে কেন গুণা করে সে কেন পাপ করে এতগুলো অবদান আল্লাহ পাকের এতগুলো অবদান থাকা সত্ত্বেও আমরা আল্লাহ পাকের সাথে গুণা করি কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমার বন্দা মা গর্রাকা করিম আমি এত দয়ালু আল্লাহকে ভুলি গেলা কিভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে সমস্ত অঙ্গগুলা ঠিকঠাক করে দিলাম তুমি আমার মতো দয়ালু আল্লাহকে কেমনে ভুলি গেলাম তুমি আমাকে ভুলি গেলা কিভাবে আল্লাহ বারবার করি বলছেন আল্লাহ আবার বলেন কোরআন শরীফের আয়াত ও সমস্ত বান্দার মতো হইও না যারা আমাকে ভুলে গেল আমাকে যারা ভুলে গেল আসলে নিজকেই ভুলে গেল আমি তাদেরকে নামে দেব তাদের কপালে জাহান্নাম সরকার দিছে না কোনো সরকারে দিছে না কোনো ফেরেস্তা দিছে না কোনো বলি দিছে সবগুলাকে দিছে বলেন আল্লাহাক দিছে না কোনো নবী দিছে সবগুলাকে দিছে সব নামত তো আল্লাহাক দিচ্ছেন নবীকে তো নবুও আল্লাহাক দিছেন রসুলকে তো রেসালত আল্লাহাক দিচ্ছেন এত নেমত আমার খাওয়ার পর তুমি আমার আমার সাথে কেমনে করতে পারো কাম কেমনে করতে পারো কোরআন আল্লাহ বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন আল্লাহ আমার বান্দা বান্দি লক্ষ লক্ষ নেমত আমার তোমার কাছে আছে তুমি আমার গুনাহ কেমনে করতে পারো পাপ কেমনে করতে পারো আল্লাহ পাক আবার বলছেন কোরআন শরীফের আয়াত তোমার সষ্টা আমি সৃষ্টির সষ্টার গোলামি করতে হয় আর তুমি সেই জায়গাতে গুণা করো পাপ করো তোমার রব আমি তোমার মাহবুদ আমি আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত আমার বান্দা বান্দি তোমরা আমার গোলামি কর আমি তোমাদের রব আমি তোমার স্রষ্টা তোমার দাদা পরদাদা চোদ্দ গোষ্ঠী সবাইকে আমি সৃষ্টি করছি সৃষ্টি স্রষ্টার গোলামি করতে হয় সৃষ্টি স্রষ্টার গোলামি করতে হয় লবণ খাইতে হয় যার গুণ গাইতে হয় তার সমস্ত নেমত আমাদের কাছে সবগুলো কার বলেন না আল্লাহ পাকিরি আল্লাহ পাকিরি আর সে জায়গাতে আমরা গুণা করি পাপ করি আমরা আল্লাহ পাকার সাথে বেয়াদুবি করি নবীর সাথে বেয়াদুবি করি আদি শরীফ আছে তোমরা ফেরেস্তাকে পর্যন্ত শর্মাই যা ফেরেস্তারে কেমনে শর্মাইতে হবে আদিসের মধ্যে আছে আদিসের মধ্যে আছে একজন সাবি বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আমি ঘরে যদি নাকি একা থাকি আমি উলঙ্গ হইয়া গুম গেলে ক্ষতি কি তখন নবুল ইসলাম বলছেন তোমার সাথে ফেরেস্তা আছে তুমি কি ফেরেস্তাকে শর্মা জানা ফেরস্তাকে পর্যন্ত শরমাইতে হবে আর সেই জায়গাতে আমরা আল্লাহ পাককে শরমাই না এভাবে মধ্যে আছে মানুষকে শরমাইবা মানুষকে সম্মান মানে মানুষের সামনে কোনো গুণা করলে পাপ করলে মানুষ আমার সমালোচনা করবে আমাকে খারাপ মনে করবে সে এত ব্যক্তি বেশি খারাপ যে ব্যক্তি মানুষকে পর্যন্ত ভয় করে না এই গুণাটা করলে পাপ করলে মানুষ আমার খারাপ মনে করবে মানুষ আমাকে তুচ্ছ করবে অপমান করবে মানুষকে পর্যন্ত ভয় করে না হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি আবাদত করে আল্লাহ পাক তাকে ভালোবাসে আল্লাহ পাক এই কথাটা আলসর ফেরেস্তাকে বলে দেয় আলসর ফেরেস্তা এইভাবে তারপর আসমানকে আসমানের ফেরেস্তাকে বলে দেয় এইভাবে ওই আসমানের ফেরেস্তা গুলা নিচের ফেরেস্তা গুলাকে বলে দেয় ওই ফেরেস্তা গুলো আবার নিচের আসমানের ফেরেস্তাকে বলে দেয় হইতে হইতে হইতে হইতে হইতে নিকট আসমানের ফেরেস তারা সমস্ত মানুষের কলবে কথা বলে দেয় আমরা আসমানওয়ালা ওই ব্যক্তিকে মহব্বত করি আল্লাহ ফাঁকও মহব্বত করে যুদ্ধের ফেরেস্তাকে মহব্বত করে মিকের ফেরেস্তাকে মহব্বত করে তোমরাও এই ব্যক্তিকে মহব্বত করো তখন খাটি অলিকে মানুষে সম্মান করে ইজ্জত করে মর্যাদা দেয় এভাবে মানুষ ওই ইমানদারকে মানুষে সালাম করে মানুষ এভাবে ভক্তি করে শ্রদ্ধা করে আর কোন ব্যক্তি গুণা করলে পাপ করলে আল্লাহ সাহ বলে যে এই জিব্রাইল ফেরেস্তা আমি আল্লাহ সাহ ওই ব্যক্তিকে মহব্বত করি না জিব্রাইল ফেরেস্তা এই কথাটা আসমানের আসল ফেরেস্তাকে বলে দেয় এভাবে প্রত্যেক আসমানের মধ্যে ফেরেস্তাকে বলি দেওয়া হয় নিকট আসমানের ফেরেস্তারা মানুষের তলবে কথা বলে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে না আমরাও মহব্বত করি না তোমরা কেউ তাকে মহব্বত করবে না তো মহব্বত আর দুষ্করিটা তো আল্লাহ পাকের থেকে আসে মহব্বত এবং দুশ্মনী কার থেকে আসে বলেন না আল্লাহ পাকের থেকে আসে আল্লাহ পাকের থেকে আসে জোর করি আপনি কি জোর করি আমি আপনাকে মহব্বত করাইতে পারবো জোর করি কোনো মহব্বত করা যায় না আর জোর করি দুশ্মনী সৃষ্টি হয় না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আজকে দেখেন এই দেহাইয়া পনা এই কিছুক্ষণ আগে দিই কিছুক্ষণ আগে দি এই জুমার আগে দি এই দশ বারো খান গাড়ি পুরুষ মহিলা একসাথে নাচতে নাচতে পার্শ্ব বাজার যান হাইরে বেহাইয়া হাইরে বেসরম গান চলছে গান সেখানে যে বনভোজন খাবে ঘরে খাইতে মনে হচ্ছে না বাইরে খাবে বসে খাইতে মনে হচ্ছে না টুল টেবিলে খাবে হাঁটি হাঁটি খাবে এখন এমন কিছু কুলিং বের হয়েছে যেখানে আর শেয়ার দেয় হাঁটি হাঁটি গা মানে আমরা কতদিন আর মানুষ থাকবো এখন আমরা পশু হয়ে যাব গরু হাঁটে হাঁটি যা পশুরা হাঁটে হাঁটি খা আর সাহায্য কত নাটক বেহাইয়াপনা সিনেমা বেহাইয়াপনা বিসিএল গুলো বেহাইয়াপনা ঘরের উপরে ব্যাঙের সাথী লাগাইছে ব্যাঙের সাথী ঘরের উপরে লাগাইছে দুনিয়ার সমস্ত ব্যয়াপনা সেখানে ধরে এটা তারা দেখে ছেলে মেলে পরিবার পরিজন বিয়ার লাইক ছেলে বিয়ার লাইক মেয়ে বাপ মা ছেলে এবং ছেলের বউ একসাথে ব্যয়াপনা এগুলো বিভিন্ন মেলা বাইর হচ্ছে এখন বিভিন্ন মেলা বিজয় মেলা ওই মেলা সেই মেলা সেখানে পুরুষ মহিলা একসাথে যায় সেখানে এইভাবে তারা কথা বলে এক অপরকে দেখে ঠাট্টা করে মজার করে বেহাইয়া ফোনা কি বলে এখন বয়ফ্রেন্ড বাইরে সে বয়ফ্রেন্ড বিয়ার আগে দিয়ে যে কোনো একটা ছেলের সাথে চলে যাবে এটা বলে বয়ফ্রেন্ড এগুলো কি বেহাইয়া ফোনা না কি ভাই কি বলেন ভাই এগুলো বেহাইয়া ফোনা না তা আমরা শান্তি কেমনে পাবো আমরা শান্তি কিভাবে পাবো আমরা বরকত পাবো কিভাবে নিজের কপালে আগুন তো নিজে লাগাইছে নিজের কপালে আগুন তো নিজে লাগাইছে নিজের পায়ে কুড়াই তো নিজে মারছে নিজের ঘরে আগুন তো নিজে দিছি শান্তি আমরা পাবো কিভাবে আল্লাহ তো নিজের নামও দিছে সালাম বীরস্তের নামও দারুস সালাম ধর্মের নামও হলো ইসলাম আর কোন মুসলমান মুসলমানকে দেখলে প্রথম কথা হলো সালাম আর কবরে দেওয়ার পরও প্রথম কথা কি বলেন না সালাম কবর দিলে প্রথম সালাম আসসালাম আলাইকুম ইয়াহালাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালামুনা ওয়া নাহানু বিল আসার শান্তি থাকো মুসলমান পুরুষ মহিলা শান্তি থাকো মারা গেছো কবরে শান্তি থাকো যেন তোমার কবর আজাব না হয় দেখা হলো প্রথম কথা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শান্তি হোক তোমার উপরে বরকত হোক রহমত হোক শান্তি আল্লাহ নিজের নাম দিছে সালাম আল্লাহ পাকের নাম সালাম সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার সালাম আমি আল্লাহ পাক শান্তির মালিক শান্তি আমার কাছে ধর্মের নাম বেশি ইসলাম ইসলাম আমাদের দিনের নাম হলো ইসলাম শান্তি শান্তি পাবো যেখানে দিন মানবো সেখানে অশান্তিতে পড়বো ওইখানে দিন ছাড়বো যেখানে আমরা যে সালাম ফিরাই আমরা একটা দোয়া করি ওই দোয়াটা হলো কি আল্লাহ সালাম অমিঙ্কা সালাম ফরজ পরে সালাম ফিরাই আল্লাহ সালাম আল্লাহ পাক আপনি শান্তির মালিক অমিঙ্কা সালাম শান্তি আপনার থেকে আপনি বরকতের মালিক আল্লাহ পাক আপনি বড় আমরা ছোট আমরা ছোট তা আমরা এত গুণা করলে এত পাপ করলে এত দেহাইয়া কাম করলে আমরা কিভাবে শান্তি পাবো আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এত শর্মিন্দে আসিল এত শর্মিন্দে আসিল একজন ব্যক্তির চেহারার দিকে আমাদের নবী এভাবে দেখি থাকতেন না কোন ব্যক্তি কথা কথাবার্তা বলতে আসলে নবুল আসলাম একবার দেখতেন চেহারা আবার দেখতেন নিচের দিকে বারবার একবার দিকে চেহারা একবার নিচের দিকে দেখে একজন ব্যক্তির দিকে আমাদের নবুল আসলাম এভাবে দেখি থাকতেন না কারো চেহারা দেখি থাকলে সরম সরম লাগে সরম সরম লাগে আর হাদিসের মধ্যে আছে আসাদ হায়া হাজরা একটা কুমারী নারী এখনো বিয়ে হয় নাই সে বাস্তব পর্দানিশীল তার যৌবনকে গোপন করতে চা পর পুরুষ থেকে আমাদের নবী এর সাইতে আরো বেশি শর্মিন্দা আছে আমাদের নবীল ইসলাম এর চাইতে আরো বেশি শর্মিন্দা আছে হাদিসের মধ্যে আছে আমাদের নবী এত শর্মিন্দা আসিল উনি জীবনে কোনো সময় ফোহস কথা নিজে বলেন নাই জিন্দিগিতে ফোহস কথা বেহাইয়া কথা বেসরম কথা জীবনে মুখে তুলে নাই হাদিসের মধ্যে আছে মা কানা রসুল্লাহ সাল্লাল্লাহু ফিল্লা আল্লাহ নবী জীবনে কোনোদিন বেহাইয়া কথা মুখে দিয়ে বলেন নাই এবং জীবনে বেহাইয়া কথা বলা ভালোবাসতেন না কোন কোনোদিন না বেসরম কথা বেহাইয়া কথা আমাদের নবুল ইসলাম জীবনে কোনোদিন ভালোবাসতেন না এমাদেশের মধ্যে আছে কোনো সময় সৃষ্টি করতেন না এবং সময় গল্প না বাজারে যাইয়া বাজারে যাইয়া এত শর্মিন্দা ছিলেন হাদিস শরীফ আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামকে সাহাবাই সাহাবাই কেলাম এভাবে উলঙ্গ শরীর দেখতেন না যে কোনো একটা রুম থাকতো গায়ের মধ্যে উনি উলঙ্গ ফ্যাট ফিট পর্যন্ত দেখাইতেন না হাদিস আছে আর আমরা পুরো সতর খুলি দিই আমরা জীবিত কত বেহাইয়া কাম আমরা রাস্তাঘাটে হাটে ঘাটে মাঠে ঘাটে হাদিসের মধ্যে আসছে ওসমান গনি রদি আল্লাহ তালু এত শর্মিন্দা ছিল ওনাকে ফেরেস্তা পর্যন্ত শর্মা ওনাকে কারা শর্মা বলেন না ফেরেস্তারা পর্যন্ত শর্মা আমাদের নবুল আসলাম মুসলিম শরীফের হাদিস একদিন ঘরে শুই আছে ওনার পায়ের ওনার পায়ের প্যান্ডেলি দেখা যা পায়ের প্যান্ডেলি দেখা যা হাঁটুর নিচে টাকনুগিজের উপরে কথা বুঝাইতেছে হজরত ওমর ফারুক আসছেন নবুল আসলাম কাপড়টা ডাকি দেন নাই তাড়াতাড়ি পাটা ডাকি দিলেন বলে যে আমার ওসমান আমার পায়ের যে এতটুক জায়গা টাকলুগিরের উপরে হাঁটুর নিচে একটু সুন্দর একটু পর্সা এটা যে খোলা আমার ওসমান গনি সরমে আসবে না আমি ওনাকে শরমাইলাম আমি আমার এই সুন্দর জায়গাটা আমি লুঙ্গি দিয়া ডাকি দিলাম এত শর্মিন্দা আম্মা আম্মাজান আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা আব্বাজান আসলো আপনি তো ডাকলেন না আমার হজরত ওমর ফারুক আসতো ডাকলেন না কেন ডাকবো না আমার ওসমান গনি রাদি আল্লাহ তালু ওনাকে তো ফেরেস্তারা শর্মা ওনাকে ফেরেস্তারা শর্মা যার কাছে শরম আছে সে কোনোদিন পাপ করতে পারে না গুণা করতে পারে না আমরা বলি না তোমাকে দানের দানের বস্তা কবে দিলাম আটার বস্তা কবে দিলাম বেহাইয়া আমার সামনে আবার আঙ্গুলদারি কথা বলস আমার কথা মানলি না বেসরম এত কুটি কুটি নিয়ামত আল্লাহ ফাঁকের আমরা আল্লাহ ফাঁকের সাথে গুণা কেমনে করি পাপ কেমনে করি আমরা কেমনে পাপ করি আল্লাহ পাক তো পারেন এই মুহূর্তে আমাকে অন্ধ বানাইতে আল্লাহ পাক তো এই মুহূর্তে আমাকে পারেন আমাকে বদির বানাইতে আল্লাহ পাক তো এই মুহূর্তে আমাকে পারেন আমাকে পাগল বানাই দিতে আল্লাহ পাক তো আমার শক্তিকে এই মুহূর্তে নিয়ে আমাকে অর্ধাঙ্গ বানাইতে পারে কি ভাই পারেন কিনা বলেন না আল্লাহ পাক তো এই মুহূর্তে আমাকে বেইমান বানাইতে পারে এই মুহূর্তে পারে আল্লাহ পাক তো এই মুহূর্তে আমার হাতটা ভাঙে দিতে পারে পাটা ভাঙে দিতে পারে এত শক্তিশালী এত শক্তিশালী এত শক্তিশালী আল্লাহ পাককে কত ভয় করা দরকার কত সম্মান দরকার কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ যা চা তা করতে পারি আমি যা চাই তা করতে পারি আমার বন্দা তুমি আমাকে কেন শরমাও না আমি তো এক মুহূর্তে সবকিছু করতে পারি সবকিছু করতে পারি তুমি আমাকে কেন শরমাও না তুমি আমার সাথে গুণা কেমনে করো হাদিস শরীফ আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামকে সাহাবাই কালাম এত একদিন এক সাহাবি আমাদের নবীর কাছে আসছেন ওনার গায়ের মধ্যে কুসুম রঙের কাপড় বা চাদর আমাদের নবীর সাহাবির গায়ের মধ্যে ছিল কুসুম রঙের চাদর তখন নবুল ইসলাম বলছেন এটা তো পুরুষ লোকেরা পরে না মেয়ে লোকেরা পরে তুমি এটা কেন গায়ে দিলা এতটুক বলছে শুধু উনি সরমে যাইয়া বাড়িতে ওই জামাটা কাপড়টা সুলাতে জ্বালাই দিছে কয়েকদিন পরে আসছেন আসিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম এই আমি ওই কাপড়টা জ্বালাই দিছি আপনি যে বলছেন এটা কুসুম রঙের কাপড় মেয়ে লোকেরা পরে আমি কেন গায়ে দিয়ে আসলাম নবুল ইসলাম বলছেন তোমার আম্মা আছে তোমার বিবি আছে তোমার বোন আছে এরা তো পড়তে পারত কইয়া রসুল আল্লাহ সাল্লাহাম যে কাপড় উপর আপনি নারাজ ওই কাপড় যেন দুনিয়াতে না থাকে আমি এটাকে সুলাতে জ্বালাই দিচ্ছি নবীরে শর্মাইছে হাদিসের মধ্যে আছে একদিন সাহাবি বলতেছেন সাহাবিরা বলতেছেন আমরা ওটের উপরে সাওয়ার হইলাম আমরা নিচে কিছু গাড়ি বিছাইলাম কাপড় বিছাইলাম ওটের পেটের উপরে আমাদের আমাদের স্বাস্থ্যের নিচে সেটা হলো কুসুম রঙের কাপড় মেয়ে লোকেরা পরে তখন নবুল ইসলাম বলছেন আমার সাহাবিরা এই কাপড় কেন পরে আমার সাহাবিরা এই কাপড় কেন পরে এটা তো মেয়ে লোকেরা পরে এই কথা বলার পরে আমরা সাহাবিরা যে উঁটের থেকে ফাল মারি কোথায় গেছি উঁট কোথায় গেল আমরা কোথায় গেল কোথায় গেলাম আমরা আর একে অপরকে খুশ করি পাই নাই আল্লাহ নবীকে আমরা এত বড় শরমাইতাম এতরূপ বলছে যে আমার সাহাবিরা কেন এই কাপড়টা পরে এই কাপড়টা কেন তারা গায়ে দেয় এই কাপড়টা তারা কেন ওটের উপরে বসাইলো এই কথা বলার পর আমরা ছুটোছুটি করতে করতে ওট কোথায় গেল আমরা কোথায় গেলাম আমরা একে অপরকে তালাশ করি পাই নাই সরব আদি শরীফে আসা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এইভাবে এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে একটা সে জমানাত সে জমানাত খুব জিকজাক একটা চিকচাক খোপ একটা ঘর সুন্দর ঘর একেবারে ফুটফুটে একটা ঘর এক সাহাবি বানাইছে খুব মনোরম খুব সুন্দর তখন নবুল ইসলাম বলছেন এটা কার ঘর এই ঘরটা কার সাহাবিরা বলছেন এটা অমুক সাহাবির ঘর এই সাহাবি আমাদের নবীর কাছে আসছে সালাম দিছে নবুল ইসলাম সালামের জব দেনা এভাবে সেরা ফিরেই ফেলা তিনবার উনি বলেন ব্যাপারটা কি আল্লাহ পাকের নবী আমার সালামের জবাব দেয় না কেন তুমি যে এত সুন্দর গড় বানাইছো এত জিকজিক করতেছে তোমার গড়টা এত সুন্দর এত বিলাসিতা আল্লাহ পাকের নবীর মনে কষ্ট হয়েছে দিনদার ব্যক্তিরা হ্যাঁ পরহেজগার ব্যক্তিরা তো এত বিলাসিতা করে না এত উল্লাস করে না তুমি এত সুন্দর গড় বানাইছো আমাদের নবীর মনে কষ্ট সাল্লাহ আসলাম এই জন্য আল্লাহ পাকের নবী তোমার সালামের জব দেয় নাই এতটুকু সরমে নবী আমার সালামের জব দিবে না আমার জীবন থাকা কি দরকার বাড়িতে যাই গড়টা ভাঙ্গি চুরমাচুর করে দিছে এই গড় থাকলে তো আমি আল্লাহ পাকের নবীর সন্তুষ্টি পাবো না অত আবার দেখলে না জানে আল্লাহ পাকের নবী কি মনে করে গড়টা ভাঙ্গি মাটির সাথে মিশাই দিছে মিশাই দিচ্ছে এভাবে হাদিসের মধ্যে আছে হাদিসের কিতাব আছে এক সাহাবি এক সাহাবি ওনার ছেলে ওনার ভাতিজা ছাড়া মারামারি খেলাইতেছে ছাড়া মাটির দলা কিবে কথা বুঝাইতেছে ওই যে ছেলেরা খেলাধুলা করে একে অপরকে মাটির দলা মারে ছাড়া মারে হ্যাঁ হাদিসে এই খেলাটা নিষেধ আছে হাদিসের মধ্যে এই খেলাটা নিষেধ কারণ এইভাবে ডাঙ্গোল্লা খেলাইলে বা ছাড়া মারলে বা মাটির দলা মারলে মানুষ মরে না বটে কিন্তু কোনো অঙ্গ থরলে অঙ্গ নষ্ট হয়ে যায় কিন্তু কথা ঠিক না বাড়ি কথা কোন অঙ্গ করলে অঙ্গ নষ্ট হয়ে যায় তো সাহাবি ওনার বাতিজাকে শুনাইছে সাহাবি ওনার বাতিজাকে শুনাইছে যে তুমি এই খেলা খেলাইও না আল্লাহ বাকের নবী এই খেলা মানা করছে সাল্লাহ ইসলাম এখন সাসাই কথাটা বলিয়া কতটুক দূরে চলে গেছে পিসির দিকে দেখে যে বাতিজা এই খেলাটা আবার খেলাইতেছে তো বাতিজাকে বলে বাতিজাকে বলে তোমাকে আমি আল্লাহ পাকের নবীর হাদিস শুনাইলাম তুমি আবার পুনরায় কেন খেলাইলা তোমার সাথে মত পর্যন্ত চিরকাল কথা বন্ধ যাও আল্লাহ পাকের নবীর কথার এত গুরুত্ব এত গুরুত্ব আজকে আমরা বলি কি হইব কি হইছে <laughs> কি হইব কি হইছে এটা এত বড় গুণা নেয় এটা এত বড় কাম বড় কামের কাম নেয় এটা করলে কি হয় আমরা এগুলা বলি হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এক বাপ এক মহাদ্দেশ খানা খাইতেছে এক মহাদ্দেশ খানা খাইতেছে তো খানা খাওয়ার মধ্যে তরকারির মধ্যে কদুটাও আছে কদুটা কদু লাউ কদুটা আছে এখন মহাদ্দেশ হবে উনি কদু লইয়ারে খানা খাইতেছে ছেলে বলে আব্বা বুঝলাম এটাকে মিডিয়া সুন্নত এই জন্য আপনি বেশি ভালোবাসেন এই কথা কেন বলছে আল্লাহ পাকের নবীর সুন্নতকে কেন তুচ্ছ করছে মিডিয়া সুন্নত বলছে এই জন্য ছেলেকে এক কোপে মারি ফেলেছে কাটি ফেলেছে এক কোপে এত গুরুত্ব এত গুরুত্ব আজকে আমাদের সরম নাই বিদে আমরা আল্লাহ পাকে নবীকে শরমাইতেছি না আমরা এইভাবে আল্লাহ পাকও শর্মাইতেছি না আমরা বন্দাকেও শর্মাইতেছি না কি ভাই আমাদের আমলগুলা প্রতি প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আর সোমবারে প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে সোমবারে সেই হাদিস আমাদের আমলগুলা আল্লাহ পাকের নবীর কাছে পেশ হয় আমাদের আমলগুলা আল্লাহ পাকের নবী জেন্তেকাল করছেন ওনার কবরে পেশ হয় প্রতি সপ্তাহ কিবার এখন কথা বলেন না সোমবারে আর বৃহস্পতিবারে প্রতি সপ্তাহ সোমবারে বৃহস্পতিবারে উম্মতের আমল নামা আমাদের নবীর কাছে পেশ করা হয় তো যখন আমাদের আমলের মধ্যে ভালো দেখেন আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ আর যখন আমল গুলা খারাপ সিঁড়ি কুহুরি বেদাত মোনাফেকি তো আল্লাহ বাকের নবী কি কবরের মধ্যে কষ্ট পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন না তো আমি তো এত বেসরম বেহাইয়া আমি তো আল্লাহ পাকের নবীরে কবরও কষ্ট দিই কবরও কষ্ট দিই আল্লাহ পাকের নবী ارشاد করেন قال رسول الله صلى الله عليه وسلم تورز اعمال امتي علي يوم الاثنين ويوم الخميس প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে উম্মতের আমলনামা আমার কাছে পেশ করা হয় প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে উম্মতের আমলনামা আমার কাছে পেশ করা হয় যখন আমল ভালো দেখে আল্লাহ পাকের নবী তখন বলেন আলহামদুলিল্লাহ আর যখন খারাপ দেখে তখন উমর বলে আল্লাহ পাকের নবী আস্তাগফিরুল্লাহ আলী উম্মতি আমি আমার উম্মতের জন্য মাপ চাই আল্লাহ ফিরলি উম্মতি আল্লাহ পাক আমার উম্মতের আপনি মাপ করে দেন মাপ করে দেন তাহলে তো আল্লাহ পাকের নবীরে কবরও তো কষ্ট দিই বেহাইয়া কাম করি বেহাইয়া কাম করি কি আশ্চর্য বেহাইয়া আরে এগুলা সবগুলা এই মেয়ে লোক যে বেহাইয়া চলতেছে এ বাবারা দোষ জামাইরা দোষ কথা ঠিক না বেটি কথা কম বোরকা শিলা বোরকা শাড়ির তো আরো হাজার গুণ সুন্দর দেখিনি কারবার বোরকা এত সুন্দর বোরকা শিলা বোরকা শিলের মুখটা খালি খোলা রাখে আচ্ছা আমরা কনসাই বিয়ে বাড়ির ছেলে যে বিয়ে করবে মেয়ে দেখবে মেয়ে ছেলে কি দেখে চেহারা দেখে না তো বোরকা যদি গায়ে দিয়ে চেহারাই খোলা থাকলো তো বোরকাটা গায়ে দিল কেন কি আশ্চর্য কথা এ বাঘরা দোষী জামাইরা দোষী বড় ভাইরা দোষী কি অসহ্য কথা এটা পেট কাটা পিঠ কাটা হাত কাটা গলা কাটা বগল কাটা পোশাক পরা হারাম কাপড় গায়ে দিয়ে উলঙ্গ কাপড় গায়ে দিয়ে উলঙ্গ তো আপনি না ব্লাউজের কাপড় টানি দেন আপনি না জামায় না তাকে এইভাবে এই আধা গোস কাপড় আনি দেন পুরো এক গোস্ত দুই গোস্ত আনি দেন না তুই তো জামাই দোষী বাপ দোষী বড় ভাইরা দোষী মুরব্বীরা দোষী কি আশ্চর্য কথা ছেলে যে স্কুলে যা কলেজে যা মেয়ে যে স্কুল কলেজে যা এই যে কাজল লাগাই পালিশ লাগাই সাজিয়ে গুছিয়ে এক হাজার টাকা ত্রিপিস যা লক্ষ লক্ষ যুবক ধ্বংস যা বাপে না কিনি দে মা না কিনি দে কিনি দে জামাই না কিনি দে ঠিক না বাড়ি কথা কথা কত বড় বেহাইয়া বেসরম কত বড় বেহাইয়া বেসরম মধ্যে আছে আদেশের মধ্যে আছে আম্মা জানা আয়সারাদি আল্লাহ তালা আনহা ওনার কবরে যখন আমাদের নবুল ইসলামের কবর হইল বালা যখন আবুবক সিদ্দিকের কবর হইল তাও ঠিক আছে যখন ওমর ফারুক আদি আল্লাহ তালানহুর কবর দিল আম্মাদান আইসার কামরা কিরে কথা বুঝাইতেছে আম্মাদান আইসার কামরাতে রুমে যখন ঘরে ওমর ফারুক আদি আল্লাহ তালানুর কবর দিল হাদিসে আছে এত গুরুত্ব এত গুরুত্ব আম্মাদান আয়সার তখন ঘরে দিয়ে হাঁটতে পর্দা করতেন কোমর ফরদি আল্লাহ তালু যদিও উনি দেখতেছে না দুনিয়াটাই পর্দা করতাম ওনার কবর আমার ঘরে মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে আমাকে দেখে কেমন কেমন কেমন কেমন লাগে উনি মারা যাওয়ার পরও অমর ফারুক রাজি আল্লাহ তালুর কবর দেওয়ার পরে ওনার ঘরে উনি পর্দা করতেন অদস্য মহর অথচ উনি কবরে হাদিস শরীফ আসছে আল্লাহ পাকের নবী ارشاد করেন قال رسول الله صلى الله عليه وسلم ان الحياء لا ياتي الا بخير যে ব্যক্তি শরম হবে ওই ব্যক্তিকে শরমে ভালো কাজের মধ্যে উঠা খারাপ কাজ থেকে বাধা দেয় শরমে ভালো কাজের মধ্যে উঠাই দেয় খারাপ কাজ থেকে বাধা দেয় এগুলি বাবারা দোষী মারা দোষী এখন বাইরে সে কিছু ছেলে দেখতেছি মেয়ে ওপর মতো বা বিসুল্লাহে কি বেসরব কি বেহাইয়া ব্যাধিস হয়ে গেছে কি করবো শতানে ব্যাধিস বানা দিছে ইংলিশে ব্যাধিস বানা দিছে কি মেয়ে লোক ওইব না পুরুষ টুক ব্যাধিস হয়ে গেছে ওই শাসি মেয়ে লোকের গেল মেয়ে লোক আমারে বানাইছে পুরুষ আমি মেয়ে লোক কেন হতে যাব কি ভাই কথা বুঝাইছে কিনা বলেন না আমি পুরুষ পুরুষ থাকবো কথা বুঝাইতেছে না না আমি পুরুষ পুরুষ থাকবো আমি মেয়ে লোক কেন হইতে দাঁড়িয়ে গিয়ে শাসি দিল এখন মেয়ে লোক গেল কই এটা কি লাভ হইলো লাভ হইলো কি একটা পুরুষ টুক একটা মেয়ে লোকের সাইতে দামি তফসিরে জালালাইন তার হাসিয়াতে লিখছে চোদ্দ পনেরো কারণে একটা পুরুষ টুক একটা মেয়ে লোকের সাইতে দামি একটা পুরুষ লোক নবী হইতে পারে রসুল হইতে পারে খতিব হইতে পারে ইমাম হইতে পারে সে মজ্জন হইতে পারে এভাবে সেই মনে করেন স্বাভাবিক টাইমে জেহাদে যাইতে পারে একটা পুরুষের শক্তি বেশি পুরুষ লোকের আবাদত বেশি পুরুষ লোকের বুদ্ধি বেশি কথা না একটা এভাবে একটা একটা পুরুষ দুইটা মেয়ে লোক একটা পুরুষ সমতুল্য সাক্ষীর ব্যাপারে সাক্ষীর ব্যাপারে আবার জেনা বেহাইয়া কামের ব্যাপারে কোনো মেয়ে লোকের সাক্ষী গ্রহণ হবেও না কোন পুরুষ মহিলা গুণা করলে বেহাইয়া কাম করলে কোন মেয়ের রূপ দেখলে তাকে শরীয়তের বিচার করা যাবে না মেয়ের রূপ দেখলে সাক্ষী দিতে পারবে না মেয়ের লোক সাক্ষী হবেই না সাতজন হইতে হবে পুরুষ হইতে হবে মেয়ে লোক বাপ এখানে মেয়ে লোক বাপ কোন মেয়ে লোক নবী নাই রসুল নাই টিনা বাড়ি কত কথা বলেন না নবুবত কত বড় মর্তবা রেসালত কত বড় মর্তবা দাঁড়িয়ে শাসি মেয়ে লোক হয়ে গেল সরব নাই যে বাংলাদেশের পুরুষ ওই হলো মেয়ে এলো বাংলাদেশের পুরুষ ওই হলো কি বলেন না মেয়ে এলো আরো দাবি করে আমরা শুননি তা আল্লাহ জানে সোরা শুননি না শুননি এটা আল্লাহ ভাগ জানে কোরআন শরীফ বলছেন যাকে মেয়ে লোককে মেয়ে লোক হিসাবে বানাইছে পুরুষকে পুরুষ বানাইছে এর মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না আরো কি বলে হুজুর দাঁড়িয়ে রাখলে বুড়া লাগে তো না রাখলে বুড়ি লাগে কি বেকুবে জাত বেকুপরে একের বেকুবে না দেখা যায় রাখলে বুড়ো লাগে না রাখলে কি লাগে কোন বাবা যুক্তি দেখাইলো ফাঁস বহু কিছু ফাঁস যুক্তি দেখা রাখলে বুড়ো লাগে তো না রাখলে বুড়ি বুড়ি লাগে যুক্তি দেখান তো শৈতানের কাম কোরআন হাদিসের বাহিরে যুক্তি দেখান কার কাম কন্যা শৈতানের কাম কোরআন হাদিসের বাইরে যুক্তি দেখান শৈতানের কাম এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকে নবী আরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم اول من قاس وهو সর্বপ্রথম শরীয়তের বিপরীত যুক্তি দেখাইছে ইবলিসে সর্বপ্রথম শরীয়তের বিপরীত যুক্তি দেখাইছে কে বলেন না ইবলিসে যুক্তি দেখাইলো শরীয়তের বিপরীত ইবলিসে না হইলাম সদেনা না হইলাম বালা কইলাম বালা কইলাম মেয়ে লোকের কণ্ঠ আমাদের কণ্ঠ বেশ কম মেয়ে লোকের পোশাক আমাদের পোশাক বেশ কম মেয়ে লোকের সামরা আমাদের সামরা বেশ কম মেয়ে লোকের অঙ্গ আমাদের অঙ্গ বেশ কম বেশ কম কিনা বলেন না বেশ কম মেয়ে লোক আমরা কর্তা মেয়ে লোক আমাদের আন্ডারে একটা পুরুষ লোক ষাটটা মেয়ে বিয়ে করতে পারে তো একটা মেয়ে ষাটটা পুরুষ রাখতে পারে কথা পারে না আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত আর একটা পুরুষ লোক একটা মেয়ে লোকের উপরে কর্তা একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে দাড়ি সাসি মেয়ে লোক না হইলাম দাড়ি সাসি মেয়ে লোক না হইলাম মেয়ে লোকেরা টাকনগিরার নিচে এই সুলগিরার নিচে তাদের ফাইজমা নামাই দিবে মেয়ে লোকের জন্য এটা আদেশ তাতে তার পার সৌন্দর্য কেউ না দেখে তাতে তার পায়ের সৌন্দর্য কেউ বলেন না ইয়া স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা আমাদের হাই স্কুলের ছেলেরা আমাদের মুসলমান বোধ ভাই এ টাকনগিরার নিচে লুঙ্গি নামাই দেয় ফ্যান নামাই দেয় রাস্তার দুল বালু কুত্তার ভাইখানা বেগিন সাফ করে আর মনে করো আমি আধুনিক আমি স্টাইল আমি সুন্দর তুই দুযোগী তুই বেহাইয়া আশ্চর্যকতা আশ্চর্যকতা তো লুঙ্গি আমরা পরি না আমরা মানুষ নম কি আশ্চর্যকতা না লুঙ্গি আমরা পরি না জামা আমরা গাই দি না কি অর্থটা আছে টাকরুগিদের নিচে লুঙ্গি নামাই দেওয়া ফ্যান নামাই দেওয়া রাস্তার দুল বালু কুত্তার ভাইখানা পেশাব সাফ করার অর্থটা কি আছে যুক্তিটা কি আছে হ্যাঁ কেমন কেমন লাগে দুযোগী দুযোগী লাগে দিছে লুঙ্গি এটা হারাম এটা হারাম এটা হারাম থাকলে এটা মকরু অহংকার থাকলে এটা হারাম অহংকার না থাকলে মকরু আর অহংকার থাকলে এটা হারাম নামাজও হারাম নামাজের বাহিরও হারাম নামাজও হারাম নামাজের বলেন না বাহিরও হারাম কিছু মুসলমান দেখা যা নামাজ আইলে আর নামাজ শেষে একদিন কেসি গেছে বেআব এই বেআব এগুলো তোর কেসে গেছে রে নামাজের মধ্যে হারাম নামাজের বাহিরও হারাম নামাজও হারাম নামাজের বলেন না বাহিরও হারাম পানসানে খেলা নেই পৃথিবীর মালিকের আইন এ বাবার সরকারি জায়গা দখল করছে যে এখন সরকারে কি আরে বাবার বাবা দশতলা এলা বিশতলা এলা পাঁচতলা এলা আওয়াজ নাই নো সাউন্ড আওয়াজ করলে গুলি তিনটা বাড়ি কথা কথা বল বাবার বাবা নকল সরকারের জায়গা দখল করছে যে কত সাজা আর সমস্ত পৃথিবীর মালিক সরকারের সরকার আকামুল হাকিমিনের শরীয়তের আইন যে মানানা সাজা কেমন হইব কেমন সাজা হইব যারা টাকলুগিরা নিচে লুঙ্গি ভরবে তাদের সাজা ষাটটা সাজা কটা নাকা সাজা কটা নাকা ষাটটা একটা সাজা হলো আল্লাহ পাক ময়দানা হাসরে তাদের দিকে দেখবে না হ্যাঁ ওই স্কুলের ছেলেরা ওই কলেজের ছেলেরা এই হাই স্কুলের ছেলেরা আল্লাহ এদের দিকে দেখবেই না কোনো কথা নাই বহায় শরীফের হাদিস আল্লাহ তাদের সাথে কথা বলবেই না কোন কথা বলবেই না কত রাগ কত গোসা কত রাগ আল্লাহ কথা বলবেই না সেদিকে দেখবেই না দুইটা তিন নম্বর আল্লাহ পাক কোনো গুণাখাতা মাফ করবেই না গুনাফাটা মাফ করিবেই না চার নম্বর আল্লাহ তাকে বৃহস্ত দেবে না দুযোগে দিবে হচ্ছে এক স্টাইল আধুনিক হচ্ছে বুহাই শরীফের হাদিস আল্লাহ পাকের নবী আরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা লাম ইয়ানজুরিল্লাহু তাআলা ইলাইহি নাজরাতা রাহমাতিন ওয়া লা ইউযাক্কিহি ওয়া লা ইউকাল্লিমুহু ওয়া লাহু আযাবুন যে ব্যক্তি ভাবে টাকনুগিরার নিচে লুঙ্গি পরবে আল্লাহ পাক কথা বলবেন না সেদিকে দেখবেন না গুনাহ খাতা মাফ করবেন না আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন না ঘরে ঘরে বিসিয়ার যে বেদাতি মুলিবি এগুলো কও না বেদাতি মুলিবিরা শুধু ও ডেকের তালে খাইলে খালে খাইলে রবিউল্লাহ বাজার বারো তারিখ কবাইব সাই থাকে ডিনাবাড়ি কথা ও খাইদার লাগলি আরে সাই থাকে না সিরিকের কথা কো না কুহুরির কথা কো তার না মোনাফিকির কথা কো না সমস্ত গুনার কথা কো কিছুই কয় না মানুষ যে মানুষ যে এখন মসজিদ থেকে মাজারকে বড় মনে করে মসজিদকে মনে করে ছোট মাজারকে মনে করে কন্যাকা বড় রে হাইরে হালি শহর দশ বছর দশ বছর ছেলে মেলে হয় নাই একটা ছেলে ছেলে হয়েছে ইমাম বলে আমার ছেলেকে লই অমুক মাজারে যাব। কথা খুব খেয়াল করবেন মসজিদে আসবে কথা বললে কিছু তো হলো সাহিত্য মাজারে যাব। তাই কইলাম যে ইমাম কিছু বললেন না ছেলে দিল কে আর নিবে কোন জায়গাতে হাইরে ফোরা ফাইল্লা হাইরে বদনসিব তোর কপালে পিসার বাড়ি জানার বাড়ি টিকটা বাড়ি কথা কথা হাই হাই হাই হাই আল্লাহ পাক আমাদেরকে হকতা শুনি বুঝি আমল করার তফিক দান করুন আমিন বলেন বাইরা ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم ورد زارع في سهار